শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রেখে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল অমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি প্রশ্নের হার অনেক বেশি বলে আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে আগে আপনাদের একটা দুটো লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই পরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেব দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত আমি পূর্ব বর্ধমান জেলা থেকে লিখছি মৌলানা সাহেব আমার প্রশ্ন আমি প্রতিদিন একান্ন রেখাত নামাজ পড়ি ফজরের আগে দু রেখাত নফল নফল পরে দু রেখাত সুন্নত দু রেখাত ফরজ জোহরের আগে চার রেখাত নফল পরে চার রেখাত সুন্নত তারপরে চার রেখাত ফরজ দু রেখাত সুন্নত দু রেখাত নফল আসরের আগে চার রেখাত নফল পরে চার রেখাত ফরজ মাগরিবের তিন রেখাত ফরজ দু রেখাত সুন্নত দু রেখাত নফল পরে চার রেখাত নফল এশার চার রেখাত ফরজ দু রেখাত সুন্নত দু রেখাত নফল দু রেখাত বেতের বসে পড়ি তাহাজুদের নিয়ে একান্ন রেখাত নামাজ পড়তে হবে এটা আমি বুঝতে পারিনি আমাকে একটু বুঝিয়ে বললে খুব ভালো হতো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার টেক্সট মেসেজের জন্যে বা আপনি যা কিছু লিখেছেন প্রশ্ন রেখেছেন জানতে চেয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনি যেভাবে নামাজ পড়ছেন ফরজ নফল বা সুন্নত নামাজ আপনি যেভাবে লিখলেন আমি এটা গণ করে গণনা করে দেখলাম তাহাজ্জুদ নামাজ ছাড়া আপনি ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ রেখাত নামাজ অটোমেটিক পড়ছেন এবারে ওখানে ওই পঁয়তাল্লিশ প্লাস যদি এগারো এগারো রেখাত তাহাজুদ নামাজ অ্যাড করা হয় মানে আট রেখাত সালাতুল্লাইল দু রেখাত নামাজে শেফা আর এক রেখাত নামাজে বেতর এই এগারো রেখাত যদি ওই পঁয়তাল্লিশ রেখাতের সঙ্গে আমি অ্যাড করি যেটা আপনি পড়ছেন তো ছাপ্পান্ন রেখাত হয়ে যাবে আর নবী বলেছেন সারা দিনে মানে দিন রাত মিলে নফল বা ফরজ নামাজ বা সুন্নত নামাজ সমস্ত নামাজ মিলিয়ে একান্ন রেখাত নামাজ পড়তে হবে উনি যে বলেছেন সল্লুক আমার আই তুমুনি উসাল্লি ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো দুঃখের বসায় ওনাকে দেখেও হয়তো লোক শিখতে পারেনি ওইভাবে যেভাবে উনি শেখাতে চাচ্ছিলেন তাই আহলে ব্যয় ছাড়া সঠিক ইনফরমেশন কেউ আপনাদেরকে দিতে পারবে না আর সেই আহলে বায়তকে যদি কেউ ছেড়ে দেয় তো সে কখনো সঠিক পথ পাবে না না দিনের সঠিক পদ্ধতির ওপরে সে আমাল করতে পারবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলহা বলছেন কজ্জাল আল্লাহ তাআতানা নিদাম আল্লিল মিল্লা ওয়া ইমামাতনা আমান আল ফুরকা আল্লাহ রব্বুল আলমিন আমাদের অনুসরণকে আমাদের অনুগমনকে আমাদের ইত্তেবা করাকে উম্মতে মুসলিমার জন্য নিজামে হায়াত করেছে অর্থাৎ যারা আমাদের মতো করবে তারাই সঠিক ইসলামিক পদ্ধতির ওপরে চলবে আমাদেরকে ফলো করো যা আল্লাহ তাতনা নিজাম আলিল মিল্লা আমাদের ইতাত এই উম্মতে মুসলিমার জন্যে নিজামে হায়াত করেছে আল্লাহ ও ইমামাতনা আমান মিনাল ফুরগার আমাদের ইমামতকে আল্লাহ সমস্ত প্রকারের ভিন্নতা থেকে মতভেদ থেকে দলাদলি থেকে ফেরকাবন্দি থেকে বাঁচার রাস্তা করেছে তো সেই এমামতকে যদি কেউ ছেড়ে দেয় তো তারা কিভাবে এক ঐক্য থাকতে পারে তাদের মধ্যে কিভাবে ঐক্যতা থাকবে তারা ঐক্যবদ্ধ হয়ে কী করে কাজ করবে তো মনে রাখবেন এটা শুধু আহলে দরজা থেকে দূরে যাওয়ার নাতিজা বা কারণ আজ তাদের মধ্যে কোনো আমাল ওইভাবে হচ্ছে না যেভাবে আল্লাহ রসুল বলেছেন কোরআন হাদিসে যেভাবে হুকুম দেওয়া হয়েছে তাই সে নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত খমজ যাই বলুন না কেন আর যতদিন তারা কোরআন আহলে বায়তকে না ফলো করবে ততদিন ওই সত্য পথ কখনো পাবে না বা ওইভাবে তাদের উপাসনা ও এবাদত হবে না যেভাবে আল্লাহ রসুল বলেছেন বা যেভাবে আল্লাহ রসুল দেখতে চান তাই আমার প্রিয় বোন কিছু মনে করবেন না আমি পুনরায় পুরো একান্ন রেখাত নামাজ সারাদিনে কিভাবে পড়তে হবে আপনার জন্যে বা আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্যে বলে দিচ্ছি তারা লিখে নিক নোট করে নিক রেকর্ড করে নিক এটাকে বারবার শুনুক দেখুক বুঝুক বোঝার চেষ্টা করুক যদি তারা ইসলামের উপরে সঠিকভাবে আমাল করতে চায় আর যদি কেউ নিজের পূর্বপুরুষদের দিনের উপরে থাকতে চায় তো তাদের দিন তাদের ধর্ম তাদের মজাব তাদের আমাল তাদের জন্যে মোবারক হোক আমার কিছু যায় আসে না কিন্তু আমি সঠিক জিনিস এই জন্যে বারবার তাদেরকে বলার চেষ্টা করছি বা বলছি যাহাতে তাদের ইহকালের সঙ্গে তাদের পরকালও মঙ্গল হয় তাদের সারা জীবনের মেহনত কষ্ট পরিশ্রম যাতে বিফল না যায় এর পরেও যদি কেউ বোঝার চেষ্টা না করে তো তার কর্মদোষ তার উপরে সে নিজের কর্মদোষী হবে তার জন্য আমি দায়ী হব না আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি বা পূরণ করে যাচ্ছি তাই আমার প্রিয় বোন ভালো করে শুনুন ফরজ নফল সুন্নত ওয়াজিব যা কিছু বলুন শরীয়তের বিধান হিসেবে যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে সেটা হচ্ছে এই সকালে ভোরের সময় চার রেখাত নামাজ পড়তে হবে দুরেকাত নফল দুরেকাত ফরজ বা ওয়াজিব নফল নামাজ আগে পড়তে হবে ফরজ পরে তো সকালের নামাজের আগে দুরেকাত নফল নামাজ পড়বেন সন্নত মনে করুন মোস্তাহাব যা কিছু বলুন ওই দুরেকাত হচ্ছে সুন্নত বা নফল নামাজ আর তারপরে দুরেকাত ফরজ বা ওয়াজিব নামাজ সকালের দুরেকাত নফল দুরেকাত ফরজ বা ওয়াজিব ওইরূপ জোহরের আগে আট রেখাত জোহরের নফল নামাজ বা সুন্নত নামাজ পড়তে বলা হয়েছে সকালের মতো দু রেখাত করে আট রেখাত আগে নফল নামাজ পড়তে হবে বা সুন্নত নামাজ পড়তে হবে তারপরে চার রেখাত জোহরের ফরজ নামাজ পড়তে হবে ওয়াজিব নামাজ বারো রেখাত আর সকালে চার রেখাত বারো আর চার ষোলো রেখাত এইবারে আসরের আট রেখাত নফল নামাজ আসরের আগে পড়তে হবে দু রেখাত করে চারবার পড়তে হবে আট রেখাত নফল নামাজ ওটা সুন্নত বলুন নফল বলুন যাই বলুন আট রেখাত নফল নামাজ পড়বেন তারপরে চার রেখাত আসরের ফরজ নামাজ বা ওয়াজিব নামাজ হবে তো আট আর চার বারো আর আগে ছিল ষোলো তো ষোলো আর বারো আটাশ রেখাত আটাশ রেখাত হলো এবারে মগরবের তিন রেখাত ফরজ আগে পড়তে হবে তারপরে চার রেখাত নফল মগর নামাজের পরে পড়তে হবে তিন রেখাত ফরজ বা ওয়াজিব আর চার রেখাত নফল তাহলে তিন আর চার সাত রেখাত হয়েছে তাহলে আটাশ আর সাত পঁয়ত্রিশ রেখাত তাই তো নাকি পঁয়ত্রিশ রেখাত হয়ে গেল মগরব পর্যন্ত এবারে এশার চার রেখাত ফরজ নামাজ আছে ওয়াজিব নামাজ চার রেখাত আগে ফরজ আদায় করতে হবে তারপরে যদি কেউ বসে পড়ে তো দু রেখাত নামাজে এশার নফল নামাজ পড়বে দু রেখাত বসে আর যদি কেউ দাঁড়িয়ে পড়তে চায় তাহলে এক রেখাত পড়বে কেন এটা বাস্তবে এক রেখাত তাই এই নফল নামাজকে অনেকেই বেতরও বলে বেতের মানে এক অদ্বিতীয় তো যদি কেউ এশা নামাজের নফল নামাজ দাঁড়িয়ে পড়ে তো সে এক রেখাত পড়বে আর যদি কেউ বসে পড়ে দু রেখাত পড়বে দাঁড়িয়েও পড়ছে আবার বসেও পড়বে না দুটোর একটা করতে হবে হয় বসে পড়ুন নইলে দাঁড়িয়ে পড়ুন তো দাঁড়িয়ে যদি পড়েন তো এক রেখাত পড়বেন আমি এশার এক রেখাত নফল নামাজ পড়িতেছি সন্ন্যত করবাতেন আল্লাহ আল্লাহ আকবর বলে এক রেখাত নামাজ পড়ুন আর যদি বসে পড়েন তাহলে দু রেখাত পড়তে হবে আমি এশার দু রেখাত নফল নামাজ পড়তেছি সন্ন্যত করবাতেন আল্লাহ আল্লাহ আকবর বলে বসে দু রেখাত পড়ুন এটা কিন্তু বাস্তবে এক রেখাত গণনা হবে তো এশার চার রেখাত আর এই নফল নামাজ হচ্ছে ভেতর বলুন আর সন্ন্যত বলুন নফল হচ্ছে এক রেখাত তো চার আর এক পাঁচ আর ওদিকে ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ রেখাত হলো এশা পর্যন্ত এশা নফল পর্যন্ত ফরজ নামাজ বা সুন্নত বা নফল নামাজ মিলে চল্লিশ রেখাত হচ্ছে এবারে রাতের অন্ধকারে আফটার মিড নাইট অর্ধেক রাতের পরে যে কোনো সময় তাহাজ্জুদ নামাজ পড়া যায় তবে তার উত্তম সময় হচ্ছে ভোরের যত নিকটে হবে তত ভালো সকালে নামাজের আধ ঘন্টা কি এক ঘন্টা আগে উঠেই নামাজটা শুরু করুন তাহাজুদ নামাজ শেষ হবে সকালের নামাজের সময় হবে এইটা হচ্ছে সবচেয়ে উত্তম সময় যে সময় নবী ওই নামাজটা পড়তেন বা ইমামগণেরা পড়তেন আহলে ব্যাগ পড়তেন মনে রাখবেন এই তাহাজুদ নামাজের মধ্যে আট রেখাত হচ্ছে সালাতুল্লাইল আমি দু রেখাত সালাতুল্লাইল পড়িতেছি কি দু রেখাত নামাজের সব পড়িতেছি লাইল মানে সব রাত তো দু রেখাত নামাজে সব পড়িতেছি কি দু রেখাত সালাতুল্লাইল পড়িতেছি এ আল্লাহ আল্লাহ আকবর বলে দু রেখাত করে চারবার পড়বে আট রেখাত সালাতুল্লাইল তারপরে দু রেখাত নামাজের শাফা সুরে ফজর তুলে দেখুন শেফ এওয়াল ওয়াতর শিন ফে আইন দু রেখাত নামাজে শেফা পড়তে হবে এই নামাজে কিন্তু কুনুত নেই বাকি সমস্ত নামাজে দ্বিতীয় রেখাতে রুকোতে যাওয়ার আগে কুনুত পড়া সন্ন্যত বা মোস্তাহাব তো আট রেখাত নামাজের সব বা লাইল পড়ার পরে দাঁড়িয়ে দু রেখাত নামাজে শেফা পড়তে হবে আমি দু রেখাত নামাজে শেফা পড়িতেছি করবাতেন আল্লাহ কি সন্ন্যত করবাতেন আল্লাহ নবীর সন্ন্যত বলে সন্ন্যত করবাতেন আল্লাহ বলি আল্লাহ আকবর বলে দু রেখাত নামাজে শেফা পড়লেন কোরআন বলছে শেফে বল ভাতর এবারে শেষে নামাজে ভেতর পড়তে হবে এক রেখাত নামাজে ভেতর নিয়ত হবে আমি এক রেখাত নামাজে ভেতর পড়িতেছি করবাতেন আল্লাহ কি সন্ন্যত করবাতেন আল্লাহ আল্লাহ আকবর প্রথম সুরে আলাম পড়তে হবে তারপর তিনবার সুরে কুল আল্লাহ আহাদ পড়তে হবে তারপরে একবার কুল আউজ রাব্বিল ফালাক আর একবার কুল আউজ নাস মানে সুরে আলহাম তিনবার কুল আল্লাহ আহাদ আর মৌজাতেন কুল আউজ রাব্বিল ফালাক কোলা আউজরাবিন নাস পড়ার পরে আল্লাহ আকবর বলে এবারে কোনত পড়তে হবে কোনোতে প্রথমে সত্তরবার আস্তাকফরুল্লাহ রব্বি ওয়াতু বিলাই আস্তাকফরুল্লাহ রব্বি ওয়াতু বিলাই আস্তাকফরুল্লাহ রব্বি ওয়াতু বিলাই এইভাবে আল্লাহর কাছে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে তারপরে তিনশোবার আল আফো আল আফো আল আফো আল আফো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে বক্স দাও এইভাবে তিনশোবার বলতে হবে যদি তিনশোবার বলার সময় না থাকে তো একশোবার বললেও যথেষ্ট তারপরে সাতবার বলতে হবে হাজা মকামুল আ এদে বেকা মেনান্নার হাজা মকামুল আ এজে বেকা মেনান্নার আল্লাহ এই সেই সময় বা এই সেই অবস্থা বা এই সেই জায়গা যেখানে আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই মকামুল আয় বিকা মিনান নার সাতবার বলতে হবে হাজা মকামুল আয়দ বিকা মিনান নার তারপরে চল্লিশ জন মমিনের জন্যে বা মমেনাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা পেরাতে হতে হবে তার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ মকফিরলে অমুক আল্লাহম মকফিরলে অমুক অমুকের জায়গায় কারোর একজনের নাম নেবেন মাতা পিতার ভাই বোনের আত্মীয় স্বজনের পরিচিত ব্যক্তিদের যার যার নাম নিতে পারেন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি সকলের নাম নিতে পারেন যারা আপনার কাছে অনুরোধ করেছে নামাজের সবে আমাকে স্মরণ করবেন অনেকেই আমাদেরকে বলেন হুজুর আমাকে নামাজের সবে স্মরণ করবেন আমার জন্য দোয়া করবেন তো তাদের নাম নিয়ে মাকফরত তলব করুন ওই দোয়া কিন্তু কখনো রদ হয় না আল্লাহ অম্মক ফিরলে অমুক আল্লাহ অম্মক ফিরলে অমুক কমস কম চল্লিশ তার বেশি হলেও কোনো অসুবিধা নেই চল্লিশ জনের জন্য মাকফরত তলব করুন من قدم في دعائه আরবাইনা مؤمنا ثم دعا নফস استجيب له যে নিজের জন্য দোয়া করার আগে চল্লিশ জনের জন্য দোয়া করে মমিনের জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ তখনই শুনে কবুল করে নেয় এরপরে এবারে নিজের জন্য দোয়া করুন নিজের ভাষায় মনে মনে সমস্ত মনোকামনা আল্লাহর কাছে বয়ান করুন তারপরে দরুদ পড়ুন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ এটা ওই দোয়া কবুল হওয়ার একটা জামানত সলোয়াত পড়ার পরে আল্লাহ আকবর বলে রুকোতে যান রুকো থেকে উঠে দেয় যান দুই সেজদার পরে বসে তাসাউ সালাম পড়ে নামাজকে শেষ করুন নামাজ শেষ হয়ে যাবে এবারে শুকরের দেয় করুন যে আল্লাহ তুমি তোমার শুকর শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ একশোবার বলুন যে আল্লাহ তোমার শুকর তুমি আমাকে নামাজের সব পড়ার তৌফিক দান করেছো আর ওই অবস্থায় আল্লাহর কাছেও কামনা করুন ওই সময় ওই একা নিরাবিলে অন্ধকারে ভোরের সময় যখন সবাই শুয়ে থাকে তখন যখন কেউ আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে বড় ভালোবাসে তার নিয়ে গর্ব করে যে ফেরিস্তাকে বলে আল্লাহ এর আমার খুশির জন্য নিজের নিদ্রাকে বিশ্রামকে তেজ্য করে আমার সামনে এসেছে তো একে আমার থেকে রাজি করো এ যেন খুশি হয়ে যায় এর মনোকামনা আশাকে পূরণ করে দাও লিখে দাও এর নসিবে ভালো তখন সব মানুষ সব কিছু পায় এইভাবে চল্লিশের পরে এই এগারো রেখাত তাহাজুদ নামাজ তো চল্লিশের এগারো একান্ন রেখাত এই সারা দিনের দিন রাত মিলে টোটাল একান্ন রেখাত নামাজ যেটা আমাদের উপরে ফরজ বা সন্ন্যত বা নফল করা হয়েছে আশা রেখে আমার প্রিয় বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের একটা প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান জেলার থেকে লিখছি মৌলানা সাহেব আমার প্রশ্ন হলো আমার আব্বা ছাগল বেচা কেনা ব্যবসা করেন তো আমি আপনার কাছে জানতে চাই ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় আছে কি না এটা আপনার কাছে জানতে চাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই নাম লেখেননি তবে জাকা লিখেছেন আর আপনি জানতে চেয়েছেন যে আপনার পিতা ছাগলের ব্যবসা করেন ছাগল কেনা বেচা করেন তো ওই ক্ষেত্রে হয়তো ওনাকে মিথ্যা কথা বলতে হয় আর এটাই বাস্তব আজকের দুনিয়ায় বেশিরভাগ ব্যবসা করার সময় লোকেরা মিথ্যা কথা বলে যেটা অবৈধ হালাল নয় আর ওই মিথ্যা কথা বলে যে রুজি সঞ্চয় করবে সে রুজিও হালাল নয় হারাম আর হারাম রুজিতে কখনো কিন্তু বরকত নেই তাই শরিয়াতে বলা হয়েছে ব্যবসা করার আগে ব্যবসার নিয়ম কানুন সমস্ত শরিয়াতের রুল সিস্টেম পড়ো সেগুলো জানো হালাল হারাম জানো কোন জিনিসের ব্যবসা করা জায়েজ কোন জিনিসের ব্যবসা করা জায়েজ না বা ব্যবসা কিভাবে করতে হবে ওই ব্যবসা থেকে যা লাভবান হবে তার থেকে কতটা জাকাত খুমুজ দিতে হবে এগুলো যদি না জানে তা মানুষ দিনের পর দিন হারামে মুত্তলা হয়ে যাবে আর ওই হারাম ব্যবসায় বা হারাম যা সঞ্চয় হবে সেগুলো কিন্তু অবৈধ তারপরে কিন্তু তার কোনো এবাদত কবুল হবে না পানাহারকে আগে বৈধ বা হালাল করতে হবে তাই আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার পিতাকে বলবেন পরিষ্কার ব্যবসার সময় মিথ্যা কথা বলা জায়জ নয় যেটা প্র্যাকটিক্যাল আমরা দেখেছি বা হচ্ছে আমাদের সামনে একটা জিনিস সে হয়তো কিনে এনেছে একশো টাকায় কিন্তু বিক্রি করার সময় দু পয়সা লাভ করার জন্য সে কি বলছে ভাই আমি এই জিনিসটা দেড়শো টাকায় মানে একশো পঞ্চাশ টাকায় কিনে এনেছি তুমি একশো ষাট টাকা দাও একশো সত্তর টাকা দাও সে মিথ্যে কথা বলছে একশো টাকায় কিনে এনেছে একশো বলছে আমি দেড়শো টাকায় কি একশো পঞ্চাশ টাকা কিনে এনেছি আমি একশো ষাট টাকা কি একশো সত্তর টাকায় দিচ্ছি নিয়ে নাও দশ বিশ টাকা আমিও তো লাভ করব। এভাবে সে মিথ্যে কথা বলে বিক্রি করছে মনে রাখবেন মাল আমার এ বলার দরকার নেই গ্রাহকের সঙ্গে খরিদারির সঙ্গে যে এই জিনিসটা আমি কত কিনে এনেছি এক টাকা কিনে আনি দশ টাকায় বিশ টাকায় যা কিনে এনেছে এখন মালটা আমার ভাই এই মালের দাম এত একশো ষাট টাকার দাম একশো সত্তর টাকার দাম হয়তো পাঁচ দশ টাকা আমি কম করে দিতে পারি আপনাকে ডিসকাউন্ট দিতে পারি তবে এই হচ্ছে দাম দিতে হবে তার ইচ্ছা হবে সে নেবে ইচ্ছা হবে সে নেবে না কিন্তু অনেক অনেক সময় মিথ্যা কথা আমরা বলি আর তারপরও গ্রাহককে খরিদারকে সন্তুষ্ট করতে পারি না সে না নিয়ে চলে যায় খাসেরাত দুনিয়াওয়াল আখারা একেই বলে এক তো মিথ্যা কথা বলে পাপ করলাম আখারাত খারাপ করলাম প্লাস দুনিয়ার কোনো লাভও হলো না সে কিনলো না তো কী লাভ করলাম তাই অনুরোধ করছি ব্যবসা করার সময় মিথ্যা কথা বলবেন না শরীয়তে বলা হয়েছে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন ব্যবসার সময় দুটো জিনিসের খেয়াল রাখবে খেয়ানত করবে না যদি সাজাই মানে শেয়ারে ব্যবসা হয় পার্টনারশিপে ব্যবসা হয় তো ওখানে নিজের পার্টনারের সঙ্গে যেন খেয়ানত করো না আর দ্বিতীয় যেন মিথ্যা কথা বলো না খেয়ানত করলে বা মিথ্যা কথা বললে আল্লাহ তোমাদের রুজি থেকে সমস্ত প্রকারের বরকত তুলে নেবে ওই ব্যবসায় ওই বিজনেস জীবনে কখনো লাভ করতে পারবে না কখনো উন্নতি হবে না আর যদিও দু পয়সা লাভ করো ওই পয়সা কোথা থেকে বাড়িয়ে বাহির হয়ে যাবে মানে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না হয়তো কেউ অসুস্থ হবে তুমি ক্ষতিগ্রস্ত হবা অ্যাক্সিডেন্ট হতে পারে খোদা না করুক কীভাবে যে পয়সা বার হয়ে যাবে কথা বলে হালাল পয়সা কোথাও যায় না আর হারাম পয়সা কখনো টেকে না কোনো না কোনোভাবে বেরিয়ে যায় তাই দয়া করে যারা ব্যবসা করছে নিজের উপরে রহম করুক তারা নিজের এও কালো পরকালকে যেন বরবাদ না করে অল্প সঞ্চয় করুক কিন্তু হালাল সঞ্চয় করুক যেটা এহ কালো পরকালে কাজে আসবে আর যদি হারামভাবে সঞ্চয় করে তো ওটা হয়তো থাকবে না আর অনেক অনেক সময় খাসারাত দুনিয়াওয়ালা আঁকড়া যেটা বললাম যে দুনিয়াও লাভবান হয় না আর মিথ্যা কথা বলার জন্য গুণাও পায় তো আপনার পিতাকে বাবাকে আব্বাকে বলে দিন মিথ্যা কথা বলা জায়েজ না আপনি ছাগল কিনে আনুন পাঁচশো টাকায় হাজার টাকায় দু হাজার টাকায় যে যত টাকা কিনেছেন কিনেছেন এটা আপনার মধ্যে গোপন থাকবে বেচার সময় আপনি বলুন যে আমার এই ছাগলটা আমি এত টাকায় বিক্রি করব। দু হাজার টাকায় কিনেছেন আড়াই হাজার টাকায় বিক্রি করুন কোনো অসুবিধা নেই কিন্তু যদি দু হাজার টাকা টাকায় কিনে বলেন আমি আড়াই হাজার টাকায় কিনেছি তিন হাজার টাকায় বিক্রি করব তো এই যে পাঁচশো টাকা বেশি মিথ্যা কথা বললেন এটা হারাম এটা জায়জ নয় আশা রেখে আমার প্রিয় বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং শুনে প্লে করে তার উত্তর দিতে চাই আশা রাখি আপনারা নিজের উত্তরের অপেক্ষায় আছেন তো উত্তর পেয়ে শান্তি পাবেন দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন আসসালামু আলাইকুম হজুর সাহেব আমি জগদপুর থেকে বলছি আল্লাহ তোমার হায়াত দিক বেঁচে থাকো তোমাকে আল্লাহ হেফাজত করুক তোমার বাচ্চাদের যান ভালো রাখুক তোমার মা বাপের যান ভালো রাখুক আমার প্রশ্ন হচ্ছে আমি তিনটে রোজা মান্তি করেছিলাম তা এই তিনটে রোজা রজব মাসে করলে হবে একটু বলে দেবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় আপা কি ভাবিমা আপনার ভয়েসমেল বা রেকর্ডিংয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমার জন্য দোয়া করলেন আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার সংসারে উন্নতি ও বরকত দান করুক আপনার বাল বাচ্চাদের উপরে আপনার ছায়া বাকি রাখুক আপনার সমস্ত মনোকামনা আশাকে আল্লাহ পুরো করুক আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে মান্যতি রোজা মানে আপনি মান্যত করেছিলেন তিনটা রোজা রাখবেন তো ওই রমজান ওই রোজাটা এই রজম মাসে রাখতে পারবেন কি না অবশ্যই রাখতে পারবেন বরং এখন যদি রাখেন তার স্বভাব অনেক বেশি হবে মানে ডবল স্বভাব এক তো মান্যত আদায় করার জন্য স্বভাব পাবেন যে রোজার মান্যত করেছিলেন ওই মান্যত আদায় হয়ে যাবে প্লাস রজম মাসে যে রোজা রাখতে বলেছেন নবী করিম সাল্লাম এক রোজার স্বভাব জাহান্নামের থেকে একশো বছরের রাস্তা দূরত্ব মানে যদি কেউ রজম মাসে একটা রোজা রাখে সে জাহান্নামের থেকে একশো বছরের রাস্তা দূরে চলে যাবে দুটো রোজা রাখলে জাহান্নামের আগুন আল্লাহ তার উপরে বুঝিয়ে দেবে নিভিয়ে দেবে আর তিনটে রোজা রাখলে আল্লাহ তার উপরে জান্নাতকে ফরজ করবে এত সবাব এই রজম মাসে রোজা রাখার তো আশা রাখি আপনি আপনার মান্যতের রোজা এই রজম মাসে রেখে ডবল সবাব কামাবেন এক মান্যতা আদায় হয়ে যাবে দ্বিতীয় নফল রোজা রাখারও সবাব পারবেন আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করার জন্যে পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি মালদা জেলা থেকে আয়েশা সুলতানা বলছি আমার প্রশ্ন হলো যদি ঘরে ট্যাঙ্ক পায়খানার ট্যাঙ্কি থাকে তাহলে নামাজ পড়া যাবে কি যাবে না বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু সোনামণি তোমার মিষ্টি কথা শুনে খুব ভালো লাগলো আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক তোমার মাতা পিতার ছায়া তোমার উপরে বাকি রাখুক তুমি জীবনে পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করে সুনাম কামাতে পারো আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুক তুমি একটা সুন্দর প্রশ্ন রেখেছ যে ঘরে যদি পায়খানা যে ট্যাঙ্কি তৈরি করা হয় ওটা যদি থাকে তো সেখানে নামাজ পড়া যাবে কিনা তো যদি এই ট্যাঙ্কি মাটির নিচে হয় আর কোনো প্রকারের নেজাসাত বা দুর্গন্ধ যদি বাইরে না আসে কোনো অসুবিধে নেই অনেক অনেক সময় বাড়িতে বাথরুম তৈরি করা হয় আর মাটির নিচে তার জন্য ট্যাঙ্কি তৈরি করা তো মাটির নিচে যদি থাকে কোনো অসুবিধা নেই তবে যেখানে দুর্গন্ধ বা যদি ট্যাঙ্কের ঢাকনা ওপরে থাকে তো সেখানে নামাজ পড়া মকরু মানে যদি অপবিত্রতা মানে নেজাসাত না ছড়ায় যদি নেজাসাত ছড়ায় তো সেখানে নামাজ হবে না তবে যদি সেখানে নেজাসাত ছড়াচ্ছে না কিন্তু একটা দুর্গন্ধ বাইর হচ্ছে একটা ঘৃণা আসছে তো তমন জায়গায় নামাজ পড়া মকরু বলা হয়েছে কিন্তু যদি কারোর বাড়ির ঘরের নিচে এরকম থাকে তার কাছে কোনো রাস্তা নেই কোনো পথ নেই তো সে বাড়িতে নামাজ পড়তে পারে অসুবিধে নেই তবে ওই নেজাসাত যেন ঘরের কোনো জায়গায় প্রবেশ না করে বাইরে যেন না আসে যদি মাটির তলায় ট্যাঙ্কি হয় কোনো অসুবিধে নেই আশা রাখি নিজের প্রশ্নের উত্তর পেয়েছ সোনামণি ভালো থাকো শান্তিতে থাকো পড়াশোনা করো মন দিয়ে মা বাবের কথা শুনে চলো ইনশাল্লাহ জীবনে অনেক উন্নতি করবে পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম আমার নাম আরেফতা আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আমার বোনকে বলেছিলাম আমি যে ও বলতো খালি নামাজ ছেড়ে দেয় ওই বারো রেখার নামাজ জোহরের আসরের আট রেখা এইরকম করে অনেক নামাজ আছে আমি বলি তুই শুধু গুলো ছেড়ে দে ফরজ নামাজগুলো পড় ফরজ নামাজগুলো পড়লে তোর হবে তা আমি ওকে ওরম বললুম বলে সুন্নত নামাজগুলো যদি না পড়ি ফরজ নামাজ সাথে সুন্নত নামাজ না পড়লে তো হবে না আমি শুধু যাদের মজবুরি তাদের পড় না পড়লেও মানে না যদি ফরজ চা বলে কি ফরজ ছেড়ে দেবে সুন্নতের জন্য অত রেখার নামাজ এগুলো পড়লে তো বেশি সব আর যেই না পড়ে গোনা নেই সেই জন্য আমি ওই রকম আমার মা বাপকেও বললাম তারা অনেক পরিশ্রম করে করার পর থেকে তাদের বলি তোমরা যে অক্ত পাও তোমাদের সুন্নত পড়তে হবে তোমরা শুধু ফরজ সুন্নত নপদ ছেড়ে দিয়ে শুধু ফরজ নামাজটাই পড়ো আমি কি এই কথাটা ঠিক বলেছি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আপনি আপনার বোনকে যা বলেছেন একদম ঠিক বলেছেন এটাই শরীয়তের হুকুম নবী করিম সাল্লা ইসলাম এভাবেই আমাদেরকে ইসলামিক শিক্ষা দান করেছেন বা ইসলামিক সংবিধান শিখিয়েছেন ফরজ আগে আদায় করতে হবে ওয়াজিব আগে আল্লাহর হুকুম আগে পরে নবী করিম সাল্লাহ ইসলাম আল্লাহকে খুশি করার জন্যে যে নফল বা সুন্নত নামাজ উনি পড়েছিলেন সেগুলো যদি আমরা করতে পারি তো অনেক স্বভাব এতে কোনো সন্দেহ নেই নবীর সুন্নতকে আদায় করা মানে বড় নেকি স্বভাবের কাজ করা তবে যদি কেউ সময় না পায় তো আল্লাহর তরফ থেকে ওটা অনিবার্য করা হয়নি তাই ফরজ আগে আদায় করতে হবে ফরজ আদায় না করলে ক্ষমা নেই কিন্তু সুন্নত নবী করিম সাল্লাম নিজে আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য যে নফল নামাজগুলো পড়েছেন এটা যদি আমরা করি তো আমরা অনেক স্বভাব পাব মানে আমাদের ঘরের সৌন্দর্যতা বেড়ে যাবে জান্নাতে যে ঘরে আমরা প্রবেশ করব যেখানে আমাদেরকে আশ্রয় দেওয়া হবে সেটাকে আমরা সুন্নতের মাধ্যমে সাজাচ্ছি ঘর স্ট্রাকচার দরজা দেওয়ার ছাদ হলে যথেষ্ট কিন্তু ঘর আমরা যত সাজাই তত ভালো লাগে তো নফল মানে কি ওই ঘরকে সাজানো কিন্তু আসল যদি ঘর না হয় তো সাজাবেন কি যদি দেওয়াল না হয় দরজা না হয় ছাদ না হয় জানলা না হয় তো সেখানে কি বসবাস করা যায় তো আগে বসবাসের যোগ্য করুন আগে কমসে কম থাকার পা রাখার বসার একটা জায়গা তৈরি করুন পরে সেটাকে সাজান দুঃখের বিষয় এখানে যে মোল্লা মৌলবীরা ঘর সাজাতে বলছে কিন্তু ঘর দিচ্ছে না আগে যে ঘর তৈরি করতে হবে তারপরে ঘর সাজাতে হবে যদি ঘর না থাকে হাওয়ায় কি সাজাবে তো নফলকে অত গুরুত্ব দেবেন না যে যত গুরুত্ব দেওয়ার দরকার ফরজের ওপরে আগে তাদেরকে ফরজের পাবন তৈরি করুন তারা ফরজ পড়া শিখুক ফরজ শুরু করুক তারপর আস্তে আস্তে তাদের অন্তরে জাগবে আরও আল্লাহর উপাসনা করার ইচ্ছা করবে তখন স্বেচ্ছায় তারা সন্ন্যতগুলো করুক তাই শরিয়াতে বলা হয়েছে যদি সুন্নত নামাজের জন্য বা সুন্নত এবাদতের জন্য যদি তোমার মন না চায় মন না টানে তখন সেটা করো না জোরপূর্বক করো না স্বইচ্ছায় করো তার স্বভাব বেশি তা আমরা যদি স্বইচ্ছায় নিজের ঘরকে সাজাই তো তত ভালো লাগবে কিন্তু যদি আসল ঘর যদি আমরা না তৈরি করতে পারি সাজাবো কি তো সেই ফরজ দিয়ে ওয়াজিব দিয়ে আগে ঘর তৈরি করুন তারপরে নফল বা সুন্দর দিয়ে সেটাকে সাজান আমার প্রিয় বোন আপনি ঠিক বলেছেন যে সমস্ত মোল্লা মৌলবীরা এর বিরোধিতা করছে আল্লাহ তাদেরকে সদ্বুজ দান করুক তাদেরকে বিবেক দিক তাদের মধ্যে যদি সেই বিবেক থাকতো তাহলে কখনো শরীয়তকে মিসগাইড করতো না বা মুসলমানদেরকে মিসগাইড করতো না ভুল করতো না আজ যত লোক নামাজ থেকে দূরে আছে শুধু এতটা নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না সময় নেই বা এতটা নামাজ কি করে পড়বো এই ভয়ে যারা নামাজ থেকে দূরে আছে এদের সবার নামাজ ওই মোল্লা মৌলবীদের কাদের ওপরে যাবে আসরের ময়দানে তাদের হিসেব দিতে হবে যারা ভুল বোঝানোর কারণে লোক ওই সহজ দিনকে কঠিন মনে করছে আর নামাজ ফরজ যারা পড়তে পারতো শুধু সন্ন্যত পড়ার ভয়ে তারা ফরজকেও ছেড়ে দিচ্ছে তো এর জন্য দায়ী হবে ওই মোল্লারা মৌলবীরা যারা ভুল বোঝানোর কারণে দিনকে কঠিন করার কারণে মানুষ ওই দিনকে মেনে চলছে না বা দিনের ওপর ওইভাবে আমাল করছে না যেভাবে আমাল করার দরকার আমার প্রিয় বোন আপনি ঠিক বলেছেন ওইভাবেই অন্যদেরকেও বলুন যে আগে ফরজ আদায় করুন তারপরে সময় হলে সুযোগ হলে সুন্নতগুলো আদায় করুন যতক্ষণ ফরজ না আদায় করবেন সুন্নত কবুল হবে না হাদিস পরিষ্কার বলছে এদা আজারাতিন নওয়াফিল বিল ফরায়েদ ফরফজুহা যদি নফল ফরজের রাস্তায় প্রতিবোধ সৃষ্টি করে রুকাওয়াট সৃষ্টি করে তো সেই নফলকে ছুঁড়ে ফেলে দাও মানে সেই নফলকে পড়ো না তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যদি রাত জাগতে হয় আর রাত জাগার কারণে যদি সকালের নামাজ কাজা হয়ে যায় তো শরিয়াত বলছে না রাত জেগো না সকালের নামাজ ফরজ তাহাজ্জুদ নামাজ শূন্য আশা রেখে আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম আমি জলপাইগুড়ি থেকে বলতেছি আমার নাম গুলনিহার বানু আমার বয়স সতেরো বছর নামাজ কি চোখ বন্ধ করে পড়া যায় উত্তর দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় সোনামণি প্রিয় ছোট বোন চোখ বন্ধ করে নামাজ পড়া মকরু চোখ খুলে নামাজ পড়তে বলা হয়েছে বলা যায় না হঠাৎ কোনো পোকামাকড় কিছু এসে যেতে পারে কেউ এসে ক্ষতিগ্রস্ত করতে পারে অসুবিধা করতে পারে তাই চোখ খুলে নামাজ পড়তে বলা হয়েছে অনেক অনেক সময় আমরা ভাবি চোখ বন্ধ করে নামাজ পড়লে আরও ধ্যানটা বেশি হবে কিন্তু শরীয়ত এটা বলছে না শরীয়ত বলছে চোখ খুলে নামাজ পড়ো চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ বাতিল নয় নামাজ হবে কিন্তু ওটা মকরু মকরু ওই কাজ যে কাজ না করা ভালো কিন্তু করলে পাপ নেই আশা রাখি তোমার প্রশ্ন তুমি উত্তর পেয়েছ পরের প্রশ্ন নিই বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আসাম ধুবি জেলা থেকে বলছি হুজুর সাহেব আল্লাহ আপনাকে ভালো রাখুক তা আমার কথা হচ্ছে আমার না মানে কিছুক্ষণ পরে পরে আমি সব সময় মানে মানুষে যে কয় ধান চাল তো আমার কিছুক্ষণ পরে পরেই মানে আমার মনে প্রশ্ন জাগে যে আপনাকে কোশ্চেন করি আর আপনার তরফ থেকে কিছু শিক্ষা গ্রহণ করি কিছুক্ষণ পরে পরেই মনে হয় তো এই জন্য মানে আমার প্রশ্ন অধিক যায় তে আপনি খারাপ পাবেন না আমার দশ মিনিট পরে পরে কোশ্চেন মনে হয় তো আমরা আপনার কাছ থেকে শিখেছি যে মৃত্যুর পরে যে দুনিয়াটা এটা হলো আলমে বারজাখের দুনিয়া আপনার তরফ থেকে শিখেছি আর জান্নাতের যেদিন ফয়সালা হবে জান্নাত বন্টনকারী যেমন আলিয়া সালাম হবে আপনার থেকেই জানতে পারছি আলহামদুলিল্লাহ তো আলমে বারজাখের বাদশাহ যে ইমামে হোসেন সালাম আপনার তরফ থেকে শিখছি তো যা মানে যেগুলো যেগুলো বান্দা ইন্তেকাল হইতেছে তো রুহুগুলো কি এখন রুহুগুলো কি আল্লাহর হাতে না এই রুহুগুলোর দায়িত্ব আল্লাহ পাক ইমাম হোসেন আলাহিসাল্লামের হাতে দিয়েছে এই আলমে বারজাখের দুনিয়ায় এই রুহুগুলোর দায়িত্ব আল্লাহর হাতে না ইমাম হোসেন আলাহিসাল্লামের দায়িত্ব এটা আমার মনে হয় প্রশ্ন হয়তো আমি ভালোভাবে করতেও পারিনি তা আপনি বলে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি প্রশ্ন করতে সংকোচ করবেন না যখন প্রশ্ন মনে আসবে যত প্রশ্ন মনে আসবে প্রশ্ন করুন ফসল আহলে জিক্রে ইনকুন্তুমলা তালামুন কোরআন বলছে তো তোমরা জিজ্ঞাসা করো তাদের কাছে যারা জানে সেটা জিজ্ঞাসা করো যা তোমরা জানো না তো যা কিছু জানার দরকার আছে প্রয়োজন আছে সঙ্গে সঙ্গে সেটা জানুন জানার চেষ্টা করুন এটা আমাদের উপরে ফরজ যেমন নামাজ রোজা হজ জাকাত শরীয়তে ফরজ করা হয়েছে ওইরূপ নবী করিম সাল্লাহ ইসলাম বলছেন তালা তালাবুল ইলিম ফরিজাতুন আলাকুল্লে মুসলিমের মুসলিমা আমার উম্মাতের সমস্ত নারী পুরুষের ওপরে জ্ঞান লাভ করা শিক্ষা লাভ করা শরীয়তের হুকুম জানা তাদের উপরে ফরজ করা হয়েছে যদি সেটা না জানেন তো কি করে আমাল করবেন যদি সঠিক শিক্ষা লাভ না করেন তো সঠিকভাবে কিভাবে দিনের পথের ওপরে চলবেন তাই আমার প্রিয় বোন কোনো অসুবিধে নেই আপনি যত প্রশ্ন ইচ্ছা করতে পারেন হয়তো অনেক অনেক সময় প্রশ্নর হার বেশি থাকার কারণে একসঙ্গে আপনার সমস্ত প্রশ্নের উত্তর হয়তো দিতে পারি না আগে অন্য কারোর প্রশ্ন নিতে হয় তারপরে আপনার প্রশ্ন নিতে হয় তো এতে যেন রাগ করবেন না আপনার প্রশ্ন করার জন্য আমি কখনও রাগ করব না ওইরূপ আপনি উত্তরে যদি একটু দেরি হয় তো কখনো যেন রাগ করবেন না আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবারে আপনার প্রশ্ন ছিল আলম বারজাহের বাদশাহাত ইমাম হোসেন আলাহ ইসলামকে দান করা হয়েছে এটা হাদিসে আছে তার অর্থ কি ওখানে রুহের সমস্ত দায়িত্ব ইমাম হোসেনের উপরে থাকবে না রুহের দায়িত্ব আল্লাহর উপরে থাকবে তো এটা পরিষ্কার বলছে রুহের দায়িত্ব আল্লাহর উপরে রুহের মালিক আল্লাহ কুলির রুহ মেন আমরা রব্বি আল্লাহর হুকুম এটা সুতরাং রুহের দায়িত্ব আল্লাহর উপরে থাকবে তবে এটা ইমাম হোসেন আলাইসালামের আলমে বারজাকে ইমাম হোসেন আলাইসালামের অন্তর্গত বা অন্তর্ভুক্ত থাকবে মানে যারা আহলে বেতের অনুগামী অনুসারী বা নেক বান্ধা হবে তো যে নবীর উম্মাত হোক না কেন যারা নেক হবে ভালো হবে তারা ইমাম হোসেন আলাইসলামের ওই রাজিত্বে শান্তিতে থাকবে জিনিসটা বুঝবেন আমি রাজা আমার দেশে বহু প্রজারা বাস করবে বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের তবে তার মধ্যে যারা সুবোধ ভালো হবে তাদেরকে আমি ভালোবাসবো তাদেরকে যত্ন সেবা করব তাদের সমস্ত প্রয়োজনকে পুরো করব কিন্তু যদি কেউ দুষ্ট হয় নোংরা হয় জঘন্য হয় অভদ্র হয় অশিক্ষিত হয় বা বদমাইশ হয় তাকে কি আমি ভালোবাসবো যত্ন করব তার সেবা করব কখনো না কোনো বুদ্ধিজীবী এটা বলে না তো ওইরূপ আলামে বারজাখে ইমাম হোসেন আলাইসালামের অন্তর্ভুক্ত যারা থাকবে ওনার রাজিত্বে যারা থাকবে তো তার মধ্যে যারা সুকর্মী হবে ভালো নেক সালে বান্ধা হবে তারা সমস্ত প্রকারের শান্তি লাভ করবে আর যদি খোদা না খাস্তা কেউ আহলে বায়াতের শত্রু হয়ে থাকে সতের দুশ্মন হয়ে থাকে সৎ পথের থেকে দূরে থেকে থাকে দুনিয়া থেকে জঘন্য কাজ নোংরা কাজ হারাম বা অবৈধ কাজ করে থাকে পাপ করে যেয়ে থাকে তো সে কখনো ইমাম হোসেন আলাইসালামের আশ্রয় শান্তি যেন না খোঁজে এটা তার মিথ্যা সান্ত্বনা যদি সে ভাবে যে আমি শুধু ইমাম হোসেনের নামকে স্মরণ করছি বা ইমাম হোসেনকে মানি মুখে বলছি এটাই যথেষ্ট না আল্লাহর পথের পথিক হতে হবে সেরাতুল মুস্তাকিমের ওপরে চলতে হবে নবীর বলা দিনের ওপরে আমাল করতে হবে নবীর সুন্নতকে বজায় করে যেতে হবে আহলে ব্যয় যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপরে আমাল করতে হবে কোরআন ও হাদিসের ওপরে আমাল করতে হবে কোরআন ও হাদিসকে শুধু মানা যথেষ্ট নয় কোরআন এবং আহলে ব্যয়েতের কথা মতো যদি আমরা জীবনযাপন করে যাই তো পরকালে ইমাম হোসেন আলাইসাল্লামের রাজিত্বে আমরা শান্তিতে থাকতে পারবো কেননা কোনো দুষ্কর্মী পাপি জালিমকে ইমাম হোসেন আলাইসাল্লাম নিজের আশ্রয় নিজের পাশে আশ্রয় দেবেন না সে যেন এই ভুলের মধ্যে না থাকে তাই ইমাম হোসেন আলাইসাল্লামের রাজিত্বে আলামে বারসাকে যদি আমরা শান্তিতে চাই তো ইমাম হোসেন আলাইসলাম ইসলাম আহলে বায়দকে ফলো করে সুকর্ম নিয়ে যেতে হবে আমাদের কর্ম আমাদেরকে এমাম হোসেন আলাহ ইসলামের থেকে তত নিকটতম করবে যত আমাদের কর্ম সুবোধ হবে সুন্দর হবে ভালো হবে এই জিনিসটা যেন মনে থাকে আশা রেখে আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি আলিপুর থেকে বলছি আমার নাম মমতাজ বেগম আমার প্রশ্ন আমি উজু বিষয়ে বলতেছি নবী কোরআনের কোথায় উজুর নিয়ম করেছেন সেটা বলি শূন্য ফরজ তাকে বলে সেটা বলতেছি যে আমি যখন হাত পা নোংরা থাকে আগে ধুয়ে ফেলি তারপর হাতে তিনবার পানি নিয়ে তিনবার হাত ধুই শূন্যত মুখে তিনবার পানি দেয় শূন্যত নাকে তিনবার যদি নোংরা নাকে থাকে তাহলে ওটি তিনবার পানি দেওয়া শূন্যত তারপর হাতে পানি নিয়ে যদি কলের হোক বা নদীর হোক কলের পানি হলে হাতে নিয়ে বলি যে পবিত্র থাকার জন্যে আমি উজুর শহীদ করিতেছি ওয়াজিব কুরবাতানিল আল্লাহ একবার পানি দেওয়া ওয়াজিব ওয়াজিব মানে ফরজ দুইবার পানি দেওয়া শূন্য তিনবার পানি দেওয়া মুকরুব তারপর আমি মাথার মোছা করি করার পরে হাতের কিলকেনি থাকি তিনবার ধুই ডান হাত আগে ডান হাতের পানি দিয়ে ডান হাত ধুই বাঁ হাতের পানি দিয়ে বাঁ হাত ধুই তারপরে পায়ের মশা করি তারপর আমি এখন উজুর চূড়াটা বলছি যে কোরআনের চূড়া মায়দা আয়ের নম্বর ছয় বিসমিল্লাহ রহমানের রাহিম ইয়া ইউহাল্লাজিন আমানু লা কুন্তুম মিরাজ সালাতে ফাকসুলু উজু হকুম আইডে এলাল মারাফি ওয়ান সুরম পে রহু সেকম আরজুল এলাল কাবে ইন মৌলানা সাহেব আমি এইভাবে নিজেকে উজু করি শিখি শিখিয়ে তারপর অন্যদেরকে বলছি দেখাই দিচ্ছি সব কিছু তারা যারা শুনছে তারা করছে যারা শুনছে না সেটা করবে না কিন্তু আমি আমি আহলে অনুগামী অনুসারী মলানা আমি আপনাদের মধ্যে একজন হতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সৎ পথের সঠিক পথের প্রতীক চান আহলে বায়তের অনুগামী ও আহলে বায়তের ও নবীর ও নবীর বংশের শিয়া মানে ওনাদের অনুগামী অনুসারী হয়ে জীবনযাপন করতেছেন আল্লাহর জন্য আপনাকে তৌফিক দান করুক আপনি যা কিছু বলেছেন আপনি আপ্রান্ত চেষ্টা করছেন সঠিকভাবে দিনকে বুঝে তার উপরে আমাল করার এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আমার প্রিয় বোন যেমন আপনি বলেছেন অজুর নিয়মে একবার পানি দেওয়া ফরজ বা ওয়াজিব দ্বিতীয়বার সন্ন্যত তৃতীয়বার মকরু না এটা একবার পানি দেওয়া ফরজ বা ওয়াজিব দ্বিতীয়বার সন্ন্যত তৃতীয়বার না ওটা হারাম মানে তিনবার পানি দিলে হবে না তারপরে অজুর যে নিয়ম আপনি কোরআন থেকে আয়াত পড়লেন আলহামদুলিল্লাহ নিয়ে আমি অনেকবার ব্যাখ্যা করেছি তবে আজকে আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি ইনশাল্লাহ আগামী এপিসোডে আপনার প্রশ্ন আবার পেলে করব আর সঠিকভাবে ওজন নিয়ম যেটা কোরআনে বলা হয়েছে সেটা আমি পুনরায় আপনার মাধ্যমে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে জানানোর চেষ্টা করব তাছাড়া ইসলামিক সমস্ত পদ্ধতি মানে নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে হজ কিভাবে করতে হবে জাকাত খোমস কিভাবে আদায় করতে হবে আমি সব কিছু এর আগে বিস্তারিত আলোচনা করেছি আশা রাখি আমার দর্শকবৃন্দরা ওগুলো শুনবেন বা বোঝার চেষ্টা করবেন যদিও সন্দেহ থেকে যায় কোনো প্রকারের কোনো জিনিস যদি এখনও বুঝতে অসুবিধা হয় তো দয়া করে আপনারা প্রশ্ন করুন যে হুজুর এই জিনিসটা আপনি পুনরায় বলুন আমি একবার না দশবার বলবো কোনো কষ্ট নেই যদি কেউ একবার ভালো করে শুনে সঠিক শিক্ষা পেয়ে যায় আর সঠিকভাবে দিনের উপরে আমাল শুরু করে তো তার এহকাল ও পরকালের জন্য বড় উত্তম হবে এবং তার জন্য আমিও আল্লাহর কাছে স্বভাব পাবো সুতরাং আমার কোনো কষ্ট নেই কোনো অসুবিধা নেই আমার প্রিয় বোন আপনি যেভাবে রেকর্ডিং করেছেন একটু অসুবিধে ছিল বলে আমি ওইটা আজকে পুরো ক্লিয়ার করে উত্তর দিতে সক্ষম হচ্ছি না আপনার কাছে অনুরোধ করছি আপনি পুনরায় ভালো করে জিনিসটা কাগজের ওপরে আগে লিখুন তারপরে ওটাকে পড়ে রেকর্ড করুন যাতে সাজিয়ে স্টেপ বাই স্টেপ একের পর এক এক কথা আপনি কি বলতে চাচ্ছেন সেভাবে বলুন যে হুজুর আমি এভাবে করছি এটা ঠিক করছে কি না কি এটা এভাবে করলে হবে কি না কি আপনি আমার এই প্রশ্নের এভাবে একটু ভালো করে বুঝে উত্তর দিন এভাবে স্টেপ বাই স্টেপ আপনি রেকর্ড করুন তবে অনুরোধ করছি এক সময় এক রেকর্ডিংয়ে এক থেকে দেড় মিনিট খুব বেশি দু মিনিট এর ওপরে কখনো যাবেন না কেননা অন্যদের সময়েরও খেয়াল রাখতে হয় তাই এক সময় এক থেকে দুটো প্রশ্ন রেকর্ড করুন এক মিনিটের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় সর্বোত্তম শুনে সেটাকে মনে রেখে তার উত্তর দিতে বা বুঝিয়ে বলতে সুবিধা হয় একসঙ্গে যদি অনেক প্রশ্ন রাখেন অনেক জিনিস জানতে চান তো অনেক অনেক সময় সেটা সব কিছুকে স্মরণে রেখে স্টেপ বাই স্টেপ বলতেও অসুবিধা হয় তাই অনুরোধ করছি এক সময় এক থেকে দুটো প্রশ্নের বেশি করবেন না আর চেষ্টা করবেন এক মিনিটের মধ্যে আপনার রেকর্ডিং যেন কমপ্লিট হয়ে যায় প্রিয় বোন ইনশাল্লাহ আমি আগামী পর্বে আপনার এই প্রশ্ন বা আপনার এই রেকর্ডিং পুনরায় প্লে করব এবং তার বিস্তারিত উত্তর দেব এই বলে আজকে আমি ক্ষমা চাচ্ছি সময় শেষ হয়ে যাওয়ার কারণে আর সময় নিতে পারছি না যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা লিখে পাঠাতে পারেন বা মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন দূরত্ব দেশে জানারা বাস করছেন আমাদেরকে যদি ইমেল করতে চান ইমেল করতে পারেন তবে আমাদের এই অনুষ্ঠান ইসলাম ইন বাংলা যদি আপনারা নিজের মোবাইলে দেখতে চান তো আপনাদের কাছে অনুরোধ ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে প্রতিদিন আপনারা নিজের সুযোগ সুবিধা অনুযায়ী নিজের সময় মতো যেখানে থাকবেন নিজের মোবাইলে আমার এপিসোড বা আমার এই অনুষ্ঠান ইসলামীর বাংলা দেখতে পারবেন নিজের নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত